দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা লেখা পড়া ছাড়িয়া রাজনীতি আর প্রেম প্রীতি নেশায় থাকে মাতিয়া শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা লেখা পড়া ছাড়িয়া রাজনীতি আর প্রেম প্রীতি নেশায় থাকে মাতিয়া খুন খারাপিরা জানি তারা খুন খারাপ জানি করে চলে সর্বদাই অস্ত্র হাতে লুটপাট করে তাদের বলার কেহ নাই অস্ত্র হাতে লুটপাট করে তাদের বলার কেহ নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে আসেন কাম অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নইল কাম ঘুষ বিনা চলে না ভাইরে আজি ঘুষবি না চলে না ভাই রে মেলে না গরিবের ঠাই আমরা গরিব আমা গরো দেখার মতো কেহ নাই আমরা গরিব আমাগর দেখার মতো কেহ নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না হয় এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না নামধারী কতেক মুসলিম নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার শানে গান গায় ঢোল তবলা বাজাইয়া নামধারী কাতিক মুসলিম নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার শানে গান গায় ঢোল তবলা বাজাইয়া গাঞ্জার কলকি কান্দে লইয়া তারা গাঞ্জার কলকি কান্দে লইয়া খাজা বাবার সামনে খায় কেউ বা আবার নবী দাবি করে ইমানটা হারায় কেউ বা আবার নবী দাবি করে ইমানটা হারায় সত্য কথা বলে যায় মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যায় মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না এই সমাজের কোনো কাজে শান্তি একটু ভয় মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভয় মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভয় মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভয় মোটেও না